জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে থাকবে তাদেরকে উল্টানো পাল্টানো হবে জাহান্নামের মধ্যে তখন তারা আফসুস করে বলতে থাকবে হায় আফসুস যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করতাম কতই না ভালো হতো আজাবের মধ্যে থাকতে হতো না আর তারা বলবে হে আমাদের রব আমরা আমাদের কর্তৃত্বশালী এবং নেতাদের বড়দের অনুসরণ করে চলেছি আর তারা আমাদেরকে পদ ভ্রষ্ট করেছে হে আল্লাহ তুমি আমাদের নেতাদেরকে কর্তৃত্বশালীদেরকে দ্বিগুণ আজাব দাও আর তাদের উপরে তুমি বড় ধরনের লানত নিক্ষেপ করো সুবহান আল্লাহ দেখেন সব রাজনীতি সব ধরনের সমাজনীতি সব ধরনের স্বার্থপরতার সব কিছুই শেষ হয়ে যাবে খান খান হয়ে যাবে কেয়ামতের ময়দানে নিজেদের অপকর্মের কারণে মানুষ যখন জাহান নামে চলে যাবে এই জাহান নামের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে যেখান থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না এই কঠিন আজাবের মধ্যে পড়ে মানুষরা তখন চিৎকার করতে থাকবে চিৎকার করে তারা বলতে থাকবে আল্লাহ আমরা এখানে এসেছি যদি তোমাকে আমরা মেনে চলতাম তোমার নবীকে মেনে চলতাম তাহলে কিন্তু আমাদের জন্য ভালো ছিল আমরা আজকে বুঝতেছি ইটস আল্লাহ সুবহান হুয়া তখন আর অ্যালাউ করবেন না তখন মানুষেরা কি হবে তাদের লিডার যারা ছিল দলের নেতা যারা ছিল যাদের কারণে মানুষ মিসগাইডেড হয়েছে তাদের উপরে কার্স করতে থাকবে বদয়া করতে থাকবে আর আল্লাহ সুফহান কাছে বলবে আল্লাহ আমার নেতার কারণে আমার নেত্রীর কারণে আমার লিডারের কারণে আমার অমুকের কারণে তমকের কারণে অমুক তার কারণে আমি আজকে জাহান নামে এসেছি আল্লাহ ওদেরকে তুমি আমাকে যে আজাব দিছো তার থেকে ডাবল আজাব দাও নজবিল্লাহ এক পর্যায়ে গিয়ে লোকজন শয়তানকে খুঁজতে থাকবে শয়তানও তো জাহান নামের মধ্যে থাকবে আল্লাহ রবুল্লা আলমিন শয়তানকে বলেছেন তুই এবং তোর অনুসরণ যারা করবে সবাইকে দিয়ে জাহান্নামকে পুরাই ফেলবো আমি আল্লাহ এখন জাহান্নামের এই কঠিন অবস্থার মধ্যে পড়ে মানুষেরা তখন শয়তানকে খুঁজতে থাকবে ওয়ার ইজ ইবলিস ওয়ার ইজ মিস্টার ইবলিস ওয়ার ইজ মিস্টার ইবলিস ইবলিস আজকে কোথায় ইবলিসকে খুঁজে পাওয়া যাবে তো জাহান্নামের মধ্যে কারণ সে নিজেও তো আছে ঠিক না তখন সবাই এসে ইবলিসকে ব্লেম করা শুরু করবে যে বেটা তোর জন্য আজকে আমার এই দুর্দশা হয়েছে তোর জন্য আমাদের এই দুর্দশা হয়েছে তোর কারণে তুই নিজেও ধ্বংস হয়েছিস আমাদেরকেও ধ্বংস করে দিয়েছিস তখন ইদ্রিস বলবে নে নেভার আমি তোমাদের কাউকে তো ফোর্স করি নাই আমি তো তোমাদের কাউকে জোর করে কোনো কাজ করে এনে তোমাদেরকে তোমরা করলে কেন আমার কথা তোমরা শুনলে কেন আমি তোমাদেরকে বলেছিলাম আমি বলেছিলাম দাঁড়াও তোমরা দাঁড়ালে কেন আমি তোমাদেরকে বলেছিলাম জাগো তোমরা জাগলে কেন আমি তোমাদেরকে বলেছিলাম যার যা আছে তা নিয়ে বেরিয়ে পড়ো বেরিয়ে কেন তোমরা আমি তো কাউকে জোর করেছিলাম না কাজেই don't blame me never ever do that আমাকে তোমরা দোষারোপ করিও না কি করবে তোমরা নিজেরা নিজেদেরকে ব্লেম করো you blame yourself is your fault I'll not be able to do any benefit to you and you people wouldn't be able to do any benefit to me. তোমরা আমার কোনো উপকার করতে পারবে না আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না কাজেই কুল্লুন ফিহা إن الله قد حكم بين العباد সবাই সেখানেই তো আছি আমরা কাজেই আজকে আমাকে তোমরা দোষারোপ করে কোনো লাভ হবে না বাবা তোমরা নিজেরা নিজেদের দোষেই কিন্তু তোমরা সর্বনাশের মধ্যে পড়েছ কাদের কারণে মানুষ পদভ্রষ্ট হয় দেখেন বিভিন্ন কারণে মানুষ পদভ্রষ্ট হয় বিভিন্ন কারণে মানুষ জাহান নামের পথের পথিক হয় মা বাবার কারণে হয় কারণ আমাদের প্রত্যেকের জন্মই তো হয় ইসলামের উপরে আল্লাহ নবী বলেছেন মামিন মাউলুদিন ইল্লা ওয়াইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি প্রত্যেকটা সন্তানের জন্ম হয় ফিতরাতের উপরে ইসলামের উপরে তার মা বাবা তাকে ইহুদি বানায় ফেলে নাসারা বানায় ফেলে না হয় আগুনের পূজা রোগ বানায় ফেলে ফিতরাত আল্লাহিল্লাতি ফতরান্নাস আলাইহা লা তাবদীল আলি খালকিল্লাহ যালিকা দ্বীনুল কাজেই জন্ম আমাদের ইসলামের উপরে হয়েছিল মা বাপ খারাপ আমরা খারাপ হয়ে গিয়েছি তাদের কারণে তখন আল্লাহ সুবাহর কাছে সন্তানরা মা বাপ ব্যাপারে তারা বদয়া করবে আর বলবে জাহান নামে যাওয়ার আগে আল্লাহ ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ربنا هي أمد الرب أرنا اللذين আমাদেরকে দেখায় দাও যে দুইজন জিন এবং মানুষের মধ্য থেকে আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে আদল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি মানুষ আর জিনের মধ্যে থেকে আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে ফেলে রেখে তাদেরকে ঠিক করে তাদের বুকে লাথি মেরে আজ আমরা জাহান নামে গিয়ে লাভ দিয়ে পড়তে চাই আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার বুকে লাথি দিয়ে সেদিন জাহান নামে যাবে আপনার অবস্থা কি হবে চিন্তা করে দেখেন চিন্তা করুন আপনি কি আপনার ছেলেকে মিসগাইড করেন কিনা আপনার মেয়েকে মিসগাইড করেন কিনা ছেলে নামাজি হতে চায় দাড়ি রাখতে চায় আপনি নিষেধ করেন কিনা মেয়ে ব্রোকা পড়তে চায় আপনি ঠেকান কিনা যদি এরকম করেন কেয়ামতের ময়দানে এটাই আপনার হবে নিজেকে মেহরবানি করে সংশোধন করুন দুনিয়াও শান্তি পাবেন আখেরাতেও মুক্তি পাবেন কাজেই এই এক গ্রুপ যাদের কারণে মানুষ পথভ্রষ্ট হয় নিজের মা বাবা দ্বিতীয়ত মানুষ পথভ্রষ্ট হয় নিজের বন্ধু বান্ধবের কারণে বন্ধু বান্ধবরা তারা স্মোকার হয়ে গেছে সিগারেট খায় সেও খায় ওরা সিনেমা দেখে ও দেখে ওরা সিনেমা বানায় সেও বানায় তাদের চরিত্র খারাপ তারও চরিত্র খারাপ বন্ধু বান্ধবের কারণে সেদিন দেখা যাবে সব বন্ধু একজন আর একজনের শত্রু হয়ে যাবে এক্সেপ্ট দা মোত্তাকিন পিপল সম্মানিত ভাই বোনেরা কোন বন্ধু কাজে আসবে না মাওলা কোন মাওলা কোন মাওলার কাজে আসবে না কেউ কারো কাজে লাগবে না বন্ধুর কারণে চরিত্র নষ্ট করেন নামাজ নষ্ট করেন বন্ধুর কারণে আপনি ড্রাগ খান সিগারেট খান বন্ধুর কারণে খারাপ পথে পা বাড়ান অন্ধকার গলিতে যান ওই বন্ধু আপনার বন্ধু নয় সে বন্ধুর রূপে আপনার শত্রু কাজেই সাবধান থাকবেন বন্ধুদের থেকে তিন নম্বর যাদের কারণে মানুষ পদভ্রষ্ট হয় তারা হলো দলের নেতা আমি অমুক দল করি তমুক দল করি অমুকের দল তমুকের দল অমুক পার্টি তমুক পার্টি আমার পার্টির নেতা নেত্রী বাবা মা অমুক তমুক অমুকের স্বপ্ন তমুকের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি হলাম তাদের এর সৈনিক তার সৈনিক আপনি অমুকের তমুকের সৈনিক হইতে যাবেন কেন রে ভাই সৈনিক হলে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের সৈনিক হন জীবন আপনার সার্থক হয়ে যাবে আর আখেরাতের মুক্তিও আপনার জন্য গ্রান্টেড কথা আরো অনেক বাকি আমরা কথা বলবো আপনাদের সাথে আপনাদের সামনে আবারও আসবো ইনশাআল্লাহ কিন্তু সময় হয়ে গেল খানিক্ষণের বিরতি নেওয়ার we are going for a very very short break and will be back soon after the short break ইনশাআল্লাহ স্টে ওয়ার এভার ইউ আ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত পথ ধরে চলে জুলুম আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়তকে তাজকিয়াতুন নফস করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের মণিমুক্তা আবদুল্লাহ ইবনু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো ব্যাপারে ঈর্ষা নেই ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং তাকে সেই সম্পদ সত্যের পথে ব্যয় করার দৃঢ় মনোবল দান করেছেন আর ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা এলম দান করেছেন যে তার দ্বারা ফায়সালা করে এবং তা শিক্ষা করে সেহী বুখারি প্রথম খণ্ড এলম অধ্যায় হাদিস সংখ্যা তিহাত্তর কোথা থেকে মাধ্যমে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করেছেন ব্যবহার করতে হবে কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবেন অসৎ কাজের নিষেধ বিন doctor Hafez A B M বিন খান আব্দুর ডক্টর আবু বাকর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেবিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়েলকাম আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্যাক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই কোরআনের আলোচনাকে যেন কবুল করেন আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম কিয়ামতের কঠিন ময়দানে জাহান নামে গিয়ে জাহান্নামীরা তাদের তাদের নেতা নেত্রীর বিপক্ষে রব্বুল্লা আলমিন আল্লাহ সুহান হুয়া তালার কাছে বিচার দাহের করবে আর বলবে আল্লাহ কি বলবে তারা রব্বানা হে আমাদের রব আমরা অনুসরণ করে চলেছি আমাদের নেতাদের আর আমাদের বড়দের আর তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে দেখছেন কত ভেরি ভেরি ক্লিয়ার এই দুনিয়াতে যা ঘটে আল্লাহ সুবহান হুবহু তাই আমাদেরকে বলে দিচ্ছেন যে নেতাদের কারণে এবং বড়দের কারণে মানুষ ভ্রষ্ট হয় আপনি জানেন ফেরাউন কত মানুষকে ভ্রষ্ট করেছে হ্যাঁ অনেক সময় নির্যাতনের অত্যাচারের ভয়েও অনেক মানুষ তারা ইমানের প্রকাশ ঘটাতে পারে না সৎ পথে থাকতে পারে না কিন্তু আপনি নির্যাতনের বেশি ভয় করেন নাকি জাহান নামের আগুনকে বেশি ভয় করেন এটা হলো একটা আপনার জন্য ইমানের পরীক্ষা আর আমরা যারা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য সামান্য টাকা পয়সার লোভে সামান্য খুদকুড়োর লোভে আমরা যারা নেতা নেত্রীদের পিছনে স্লোগান দিয়ে বেড়াই আর নিজেদের আমল নষ্ট করি নিজেদের চরিত্র নষ্ট করি নিজেদের ক্যারিয়ার নষ্ট করি আর আমানতদারি নষ্ট করি আর সামান্য দুনিয়াবি লোভে পড়ে আমরা সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দেই ইমান আমল বরবাদ করে দেয় ওই নেতা এবং নেত্রীর বিরুদ্ধে আপনি কিন্তু আল্লাহ রাবুল আলমিনের দরবারে সেদিন আপনি নিজেই ফরিয়াদ করবেন যে কি বলবেন আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা হে আল্লাহ আতিহিম তাদেরকে আপনি দেন দিফাইনি মিনাল আযাব ডাবল আযাব তাদেরকে দেন আমাদের শাস্তি আমরা পাই কিছু করার নাই কিন্তু তাদেরকে আপনি ডবল দিবেন দুনিয়ার নিয়ম হলো কেন ডবল আজাব এটা কিন্তু একটা যৌক্তিক কথা ডবল নয় বরং আরো বেশি হওয়া উচিত তাদের যদি আপনি কাউকে ভালো কাজে সহযোগিতা করেন আপনাকে যত মানুষ ফলো করবে তার প্রত্যেকের সব আপনার আমল নামায় আসবে আল্লাহ তালা আপনার সবকে কমাবেন না আর যদি আপনি কোনো খারাপ কাজ চালু করেন খারাপ কাজে সহযোগিতা করেন আপনারকে যত মানুষ ফলো করবে তাদের সবার সমান গুনাহ আপনার আমল নামায় আসবে আল্লাহ তাদের গুনাহকে কমাবেন না আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি কোনো ভালো নিয়ম ভালো সুন্নত ট্রেডিশন চালু করবে ফালাহু আজরুহা সে নিজে এটার আজর পাবে রিওয়ার্ড পাবে ও আজরু মানে আমিলা বিহা আর যেই লোক তাদেরকে ফলো করবে সেই লোককে ফলো করবে তাদের সবার সমান স্বভাব সে পাবে আর আল্লাহ রবাহ আলমিন ফলোয়ারদের কোন স্বভাবকে কমাবেন না সুহান আল্লাহ কত ভালো কত ভালো ব্যবসা এটা দেখেন তাহলে আল্লাহর নবীর আমল নামায় দৈনিক কত সব জমা হইতেছে আপনি সুহান আল্লাহ বলেন উম্মতের মধ্যে যত নরনারী যত এবাদাত করে যত সব পায় একদিনে ওর সমান পরিমাণ সব নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আমল নামায় আল্লাহ জমা করে দেন আর আমাদের সবকে আল্লাহ কমান না কারণ নবী সাল্লাম প্রথম দাওয়াত দিয়েছেন আমাদেরকে the leader of this community the leader of this great উম্মা সুহান আল্লাহ so nice example so excellent example মাসা আল্লাহ অপোজিট এর বিপরীতে কি যে ব্যক্তি কোনো বদ রসম চালু করবে ব্যাড ট্রেডিশন চালু করবে সিনেমা হল করে যাবে মানুষের চরিত্র নষ্ট হয় সুদ ভিত্তিক ব্যাংক একটা চালায় যাবে মানুষ সুদ খাবে আর জুলুম হবে এরকম অন্যায় যে কোনো জিনিস যে চালু করবে অন্যায় কাজ চালু করার এই যে ইমিডিয়েট গুণা সেইটা তার ঘাড়ে বহন করতে হবে আর যত মানুষ ফলো করে গুনাহাগার হবে তার আমল নামায় সেই গুনাহা যাবে যারা এই যে প্রস্টিটিউশন যারা চালু করে যারা এই সমস্ত জেনা ব্যবিচারীর দোকান দেয় যারা এই সমস্ত জেনা ব্যবিচারী হোটেল চালু করে তারা কত গুণাগার হবে কেয়ামতের ময়দানে চিন্তা করে দেখেন আপনাকে ফলো করে যত মানুষ পথভ্রষ্ট হবে এদের সবার গোনা আপনার আমল নামায় যাবে আপনারা যারা যুবকদেরকে বিভিন্ন সলে বলে কলে কৌশলে পথ ভ্রষ্ট করছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে পারবেন না নিজের চরিত্র খারাপ হয়েছে দেখে যুবকদের চরিত্রকে নষ্ট করবেন না নিজে খারাপ পথে পা বাড়িয়েছেন দেখে হিংসা করে অন্য মানুষের ঘরে আগুন জ্বালাবেন না নিজে আপনি অন্য পথে চলে গিয়েছেন দেখে আপনার সঙ্গী সাথীদেরকে বাড়াবেন না এতে আপনার কোনো লাভ হবে না আপনার গুণা আরো বাড়তে থাকবে আর কেয়ামতের ময়দানে আপনার যারা অনুসারী আপনার কথায় যারা এখন ওঠে আর বসে লেপ্রাইট করে ডাইন বাম করে আপনার কথা শুনে যারা দৌড়ায় আপনার পিছনে পিছনে যারা তকবির ধ্বনি দেয় আপনার পিছনে পিছনে যারা স্লোগান দিয়ে বেড়ায় আপনার পিছনে পিছনে যারা ঘোরে একদিন এরা সবাই আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে সেদিন আল্লাহ রব আলিন আপনার ক্ষমতাকে আপনার থেকে নিয়ে নেবেন আপনার মুখকে সিল মোহর মেরে দিবেন আপনার হাত দিয়ে কথা বলাবেন পা দিয়ে সাক্ষী দেওয়াবেন সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে আপনার কোনো কিছু জবাব দেওয়ার থাকবে না রে ভাই থাকবে না রে বোন কাজেই সেই দিনকে আমরা ভয় করি সেই দিনকে যদি আমরা ভয় করে আল্লাহর অস্তে আমরা যদি আমাদের আমলটাকে সুন্দর করি তাহলে আমরা নিজেরা বাঁচলাম অন্য মানুষদেরকেও কিন্তু আমরা বাঁচালাম এবং জাহান নামে গেলে পরে তখন তো সেখান থেকে বের হওয়ার কোনো পথ নাই আর আল্লাহ রবুল্লা আলমিন সুরা আরাফের মধ্যে বলছেন কুল্লামা দাখালাত উম্মাতুল্লানাত উখতাহা এক গ্রুপ যখন জাহান্নামের মধ্যে ঢুকবে তখন আর এক গ্রুপকে তারা লানত দিতে থাকবে যে তোরাও খারাপ আমরাও খারাপ তোদের কারণে আমরা এখানে এসে একজন আর একজনকে দোষারোপ করবে আর জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেলে ওয়ানাদা আসহাবুল জান্নাতে আসহাবান্নার জান্নাতের লোকজন জাহান্নামের লোকজনদেরকে ডেকে বলবে আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم الله أكبر الله الله الله الله জাহান্নামের মধ্যে মানুষ যখন থাকবে জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আল্লাহ দেখাবেন যে দেখো তোমরা যদি অন্যায় করতে ওই রকম আশাস্তি হইতো তখন আল্লাহ শুক্রিয়া তারা আদায় করবে আবার জাহান নামের লোকজনরা জান্নাতিদের আরাম আস দেখল হায় হায় আল্লাহ ওরা কত আরামে আছে আমি কত কষ্টে আছি হায় হায় হায় হায় জান্নাতের অধিবাসীরা তাদেরকে জাহান্নামীদেরকে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে যা ওয়াদা করেছিলেন আলহামদুলিল্লাহ we have received every single bit of that আমরা হুবহু পেয়ে গেছি এটা কোনো কমতি আল্লাহ করেন নাই তোমাদেরকে জাহান নামের অধিবাসীরা আল্লাহ যা যা ওয়াদা করেছিল সব কি পাইছো অ্যানাউন্স হয়ে যাবে মিথ্যাবাদীদের উপরে আল্লাহ আনত আর জাহান্নামি যারা তারাই তো মিথ্যাবাদী সারা দুনিয়ায় যারা মিথ্যার বেসাতি করে বেড়ায় মিথ্যার উপরে যাদের জীবন গড়া মিথ্যার উপরে যারা রাষ্ট্র পরিচালনা করে মিথ্যার উপরে যারা রাজনীতি করে মিথ্যার উপরে যারা সমাজ চালায় মিথ্যার উপরে যারা দেশের ভিত্তি প্রস্তর স্থাপন করে এদের সেই দিন কোনো উপায় থাকবে না সেই দিন তারা কোনো অবস্থাতেই নিস্তার পাবে না রব্বুল আলমিন তাদেরকে আর কোনো নিস্তার দিবেন না সেই দিন তাদের সব সঙ্গী সাথীরা যারা আজ তাদের কথা শোনে তাদের কথায় ওঠে এবং বসে এরা সবাই সেদিন শত্রু হয়ে যাবে ওই শত্রুতার দিনে সেই দিন আমরা একজন আর একজনকে দেখে পালায় চলে যাব যেদিন মানুষ ভেগে যাবে তার মা থেকে বাবা থেকে ভাই থেকে বোন থেকে লিকুল প্রত্যেকেই প্রত্যেকের বিষয় নিয়ে সেদিন ব্যস্ত হয়ে যাবে এই কঠিন মুসিবতের দিনে ফলোয়াররা লিডারদের বিরুদ্ধে রব্বুল আলমিন আল্লাহ তালার আদালতে আখেরাতে বিচার দায়ের করবে এটা ফলোয়ারদেরও কোনো লাভ হবে না লিডারদেরও কোনো ফায়দা হবে না কাজেই ওই সময় পর্যন্ত অপেক্ষা করার আগে আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি আমরা আমাদের জীবনকে পাল্টাই আমাদের জীবনকে সুন্দর করি জীবনকে যদি সুন্দর করতে পারি তাহলে আখেরা তো আমাদের সাজা হবে না দুনিয়াতেও আমাদের সাজা হবে না আল্লাহ রবাহ আলমিন কাউকে রেহাই দেন না দুনিয়ায়ও সাজা আল্লাহ দেন আর আখেরাতে সাজা তো আছেই কাজে আসুন আমরা নিজেদের আখেরাতকে কেউ যেন বরবাদ করে না দে আল্লাহ এবং আল্লাহর বিপক্ষে যেন চলে না যায় নিজের অধীনস্থ লোকজনদেরকে যেন আল্লাহর বিপক্ষে চলতে আল্লাহর বিমুখ হতে যেন আমরা সহযোগিতা না করি তাই যদি না করি তাহলে আমাদের নাজাত কেয়ামতের এবং জাহান্নামের এই দৃশ্য দিয়ে আল্লাহ সুবহান হুয়া তাহলে এটাই প্রমাণ করলেন যে যারা অধস্তন আছে তাদের যেমন দায়িত্ব আছে যারা নেতৃস্থানীয় আছে তাদেরও দায়িত্ব আছে সবাই মিলে দায়িত্ব পালন করতে হবে যাতে করে একজন আর একজনের বিপক্ষে জাহান নামে গিয়ে যেন আমরা যেন একজন আর একজনকে ব্লেম না করি বিচার দায়ের না করি আল্লাহ রবাহ আলমিন মেহরবানি করে আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান আল্লাহ মিনান্নার আল্লাহ মিনান্নার আল্লাহ মিনান্নার আলমিন আপনাদের সঙ্গে দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জান্নাতে আমল করা এবং জাহান্নাম থেকে দূরে থাকার তৌফিক দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ Oh أشهد أن আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় তাহাজুদ করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির কোন দিবস পালন করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? the opportunity to ask But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? the freedom to unmask So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়